মতো সুন্দর মাগরুর হজ পালনের তৌফিক দান করেন আমিন হজের সময় হজে তো অল্প মুসলমান যান সারা বিশ্বে শত শত কোটি মুসলমানের ভিতরে চল্লিশ পঞ্চাশ লক্ষ মুসলমান সেখানে যান আর বাকি মুসলমানরা নিজ নিজ দেশে থাকেন তাদেরও অনেক আবাদত এই মাসে জোলহাজ মাসে রয়েছে এক ভাই প্রশ্ন করছেন যে আল্লাহ তালা বড় লোকদের হজের সুযোগ দিলেন হজে যে গুণাগুলো মাফ করে নিয়ে আসতে পারে গরিবদের তো এই সুযোগ নেই তাহলে কি এটা বৈষম্য হল না বৈষম্য কাকে বলে যেমন মনে করেন বড় লোকরা পরীক্ষালয়ে ঢুকতে পারবে গরিবরা ঢুকতে পারবে না বড় লোকরা ভর্তি হইতে পারবে গরিবরা পারবে না এটা হলো বৈষম্য এত টাকা ফি না দিলে পরীক্ষা দিতে পারবে না এটা হলো বৈষম্য কিন্তু যদি বলা হয় যে বড় লোক যারা আছে তাদের বেশি করে এতিম পালন করতে হবে দায়িত্ব বাড়ানো হলো আর বড় লোক গরিব সবাই সমান জান্নাতে যাওয়ার সুযোগ পাবে তাহলে কিন্তু বৈষম্য হল না বরং দায়িত্ব বাড়ানো হলো আল্লাহ তালার জান্নাতের জন্য কিন্তু টাকা হইলে হস খরচ অনেক মানুষ আল্লাহ তালার নিকার বান্দা যারা জীবনে মক্কা দেখেননি মদিনা দেখেননি বিশ পঞ্চাশ বারের হাজির চেয়ে অনেক আগে তারা জান্নাতে চলে যাবে কাজেই আল্লাহর বেলায়াতের জন্য জান্নাতের জন্য আল্লাহ রহমতের জন্য আমাদের কারোরই হজ জরুরি না কিন্তু যার টাকা হয়েছে তার হজ করতে হবে আর হজের বরকত নিয়ামত সে পাবে আর গরিব মানুষ ঘরে বসেই পাবে বিভিন্ন নেক আমল রয়েছে যার মাধ্যমে যে কোনো মুসলমান হজ ওমরার সব পেয়ে যায় যেমন আমরা জানি রাসুল্লাহ বলছেন মান গাদা ইলাল মাসিদি আল্লামা খায়রান আউ আল্লেমাহু কান আল্লাহু কাজরে হাজ্জাতিন তামিল্লাহ হাজ যদি কেউ মসজিদে যায় গুদুয়া বেলা গড়ার আগেই সকাল সকাল তার উদ্দেশ্য হল লাইরিদ ইল্লা ইয়াতা আল্লামা খায়রান আউ আল্লামা কোন ভালো কথা শেখা অথবা শেখানোর উদ্দেশ্যে কান আল্লাহ কাজরে হাজ তার একটা হজের মতো সব আল্লাহ দান করবেন রসুল্লাহ আবারও বলছেন তামিল্লা মিল্লা এটা পূর্ণ হজের সব দান করবে তাহলে হজের সওয়াব বরকত অর্জন করতে মুমেনের এত কষ্ট করতে হয় না কিন্তু টাকা থাকলে মক্কেল করা তার জন্য ফরজ হয়ে যায় অন্য হাদিস আপনারা হয়তো শুনেছেন অনেকবারই আমার মুখে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন যে ফজরের নামাজ জামাতে পড়ল এরপরে মসজিদে বসে থাকলো আল্লাহ তালার জিকিরে রত থাকল এরপর বেলা ওঠার পরে দুই রেখার চাষের নামাজ পড়ল তার জন্য আল্লাহ একটা পরিপূর্ণ হজ এবং একটা পরিপূর্ণ অমরার সব দান এজন্য আমরা সবাই হজে যেতে না পারলেও হজের এই মাসে দুলহাজ মাসে যে কাজগুলো আল্লাহ তালা আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন অথবা উৎসাহ দিয়েছেন সেগুলো সুন্না মোতাবেক পালন করলে আমরা অনেক পুরস্কার আল্লাহ তালার কাছে পেতে পারি এর ভিতরে বড় গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হল কোরবানি করা কোরবানি আমরা বাধ্য হয়ে কিছু কারণে বাইবেল পড়তে হয় ওদের ধর্ম কোরবানি আছে আপনাদের বলেছে কিনা বড় অদ্ভুত ব্যাপার ইহুদি খ্রিস্টান ধর্মের কুরবানি হল দুটো উদ্দেশ্যে একটা হলো একটা পশু বড় পশু হলে কেটে মেরে ফেলতে হবে ছোট বাচ্চা হলে গলা টেনে ছিঁড়ে ফেলে দিতে হবে দিয়ে পুরো তার চর্বি গোস্ত পোড়াতে হবে পুড়ে ফেলতে হবে কেন এই যে গোস্ত পোড়ার যে খুশবু হয় এতে নাকি নওয়াজবিল্লা ঈশ্বর খুশি হয় ঈশ্বরের নাকে এই গন্ধ গেলে নাকি তাহলে কোরবানি ওই ধর্মে কেন ওই ধর্মগ্রন্থে কেন যে কুরবানি দিয়ে পুরো পশুটা পুড়িয়ে ফেলে পুরানোর খুশবুতে নওয়াজ ঈশ্বর খুশি হবে কয়েকশো জায়গায় এটা লেখা যে কারণে সাত দিনের বাচ্চা জবাই করে পুড়িয়ে ফেলতে হবে যে কোনো গরুর সাগর প্রাণীর বাচ্চা হলে প্রথম বাচ্চা এরকম সাত দিনের দিন পুড়িয়ে জবাই করে পুড়িয়ে ফেলতে হবে ইত্যাদি ইত্যাদি আর কিছু অল্প আছে যেগুলোর ওই পুরানোর পরে কিছু রাখবে সেগুলো পুরোহিত ঠাকুর হুজুর ইমাম সাহেব খাবে এই জন্য অনেকে কুরবানিকে মনে করে এত অজীব জানার মেরে ফেলছে কিন্তু ইসলামে বিষয়টা সম্পূর্ণ বিপরীত এখানে পুরোহিতের কোনো স্বার্থ নেই আমরা জানি কোন হুজুর যদি কুরবানি করে কুরবানির জন্য কল্লাটা নিয়ে যায় তাহলে ওই কুরবানিটা আর হয় না কোন গোস্ত নিয়ে যায় তাহলে ওই কুরবানিটা আর হয় না কোরবানি সম্পূর্ণ নিজে এবং সবাই খাওয়ার জন্য এই বলছেন লাইয়ানা আল্লাহ ওয়ালা দিমা উহা তোমাদের এই কুরবানির কোন গোস্ত কোন রক্ত আল্লাহ দেখেন না আল্লাহর কাছে যায় না শুধু আল্লাহ দেখেন তোমরা কি নিয়েতে আল্লাহকে খুশি করে নিজের টাকা নিজের পালিত নিজের পকেটের টাকা ব্যয় করে কোরবানি করে দিলে এর থেকে আর একটা পয়সা তুমি লাভ পাবা না তুমি মানুষকে খাওয়াবে নিজে খাবে সন্তানদের খাওয়াবে খাওয়ানোটাই যে একটা ইবাদত এটা আমরা অনেক সময় বুঝতে পারি না আমরা মনে করি এবাদত মানে জিকির করা এবাদত মানে নামাজ পড়া এগুলো এবাদত পাশাপাশি খাওয়ানোটা সবচেয়ে বড় এবাদতের একটা রসল্লাহ সাল্লামের কাছে এসে একজন জিজ্ঞেস করছে ইয়া রসল্লাহ আইউল ইসলাম খায়ের আফদল সবচেয়ে শ্রেষ্ঠ ভালো ইসলামের ভিতরে ভালো আমল কি তিনি বললেন এতাম তাম ও ইফসা সালাম খাওয়াবে এবং সালাম দেবে এখানে কাকে খাওয়াবে কাকে সালাম দেবে এটা ম্যাটার না গরিবকে খাওয়াবে দুঃখীকে খাওয়াবে এতিমকে খাওয়াবে আত্মীয় স্বজনকে বলাবে আপনারা জানেন অন্য হাদিসে আসছে বাইনামা রাজুলুন ইয়ামশি ইস্তাত্তা বিহিল আতস ফানাজালা বি ইরান ফাশারিবা তোমার রাকা فوجد كلبا يلهث يأكل الثرى فقال لقد بلغ بهذا ما قد بلغ بي একজন রাস্তা দিয়ে মরুভূমিতে যাচ্ছে প্রচন্ড পিপাসা হয়ে গেছে একটা কুয়া দেখে কুয়াই নামছে পানি তোলার কিছু নেই মরুভূমির কুয়া নিচেই নামছে নেমে পানি খেয়ে উঠে এসে দেখে কুয়ার পাশে এক কুকুর এসে হাঁপাচ্ছে পিপাসায় এবং কাদা খাচ্ছে তখন ও মনের ভিতরে অনুভব করলো একটু আগে পিপাসায় আমার বুকের ছাতি ছিল নিশ্চয় কুকুরটা ওরকম কষ্ট হচ্ছে সে আবার কয়ে নামল কামালা অকুফ ফাহু ও আমসাকু সে কুয়াই নেমে পানি তলবে কিসে পায়ের চামড়ার যে মোজা আজকাল বাংলাদেশে কিছু পাওয়া যায় বুট জুতোর মতো ওই মোজা ভরে পানি নিল নেবে তো উঠবে কি করে উঠতে তো হাত লাগে দাঁতে কামড় দিয়ে ধরল পানি ভরা গুট ধরে উঠে এসে কুকুরটাকে খাওয়াল আল্লাহ তালার জীবনের সবগুলো গুণা মাফ করে দিলেন কারণ ওই পশুটার যে কষ্ট হচ্ছে এবং তার কষ্টের অনুভূতি আমারই মতো এজন্য সে এত কষ্ট করে পানি খাওয়াল আল্লাহ এজন্য তার গোনাটা মাফ করে দেবে সাহেবের প্রসঙ্গ নেই আর রসুল্লাহ আল্লাহ ফিল বাহেমে আজ এই জীব জানোয়ার পশু প্রাণীর বলেও করবো আমরা রাসুল্লাহাম বললেন ফি কুল্লি ক্যাবেদিন রাতে বাতিন লাকুম আজ প্রত্যেক প্রাণ প্রাণী যার প্রাণের স্পন্দন আছে হ্যাঁ পিঁপড়ে হোক না কেন সেখানে তার সেবা করলে তুমি পুরস্কার পাবে তাহলে আমাদের ইসলামের যে কোরবানি এটা আল্লাহ রক্তও নেবেন না দেখবেন না গোষ্ঠও দেখবেন না গোষ্ঠও আল্লাহর কাছে যাবে না আপনি যে ত্যাগের প্রেরণা নিয়ে আমি মানুষকে খাওয়াবো আল্লাহ খুশি হবে এই অনুভূতি নিয়ে যে কোরবানি করলেন এটা শুধু আল্লাহ দেখবেন এটার উপরেই পুরস্কার তা আমরা আশা করি সবাই কোরবানি করব আল্লাহ তাদের তৌফিক দিয়েছেন কোরবানির প্রাণীটা যত সম্ভব সুস্থ হবে ভালো গোস্তওয়ালা হবে ত্রুটি বিচ্ছতি থাকেন প্রশ্ন করেছেন যে কুরবানির গরু বাজারে যা আছে সব ওষুধ খাওয়ানো ও পনেরো বিশ দিন রাখলে মরেই যাবে এগুলো যে বরং দেখেন ব্যাহ্যিক রোগ আমরা দেখব বাইরে যদি সুস্থ থাকে কোরবানি হয়ে যাবে আর ভিতরে কি আছে তবে বোঝা যায় না এর জন্য কোরবানি বাঁধবে না তবে দুর্ভাগ্য এই কোরবানির গরুকে কিন্তু ইন্ডিয়ার হিন্দুরা এই সব ওষুধ খাওয়াই দেয়নি বাংলাদেশের মুসলমানরা খাওয়াইছে আর এগুলো হারাম কোন এমন কিছু খাওয়ানো যেটা স্বাস্থ্যের জন্য যে ব্যক্তি গরুটা কিনবে তার জন্য ক্ষতিকর অথবা প্রতারণা এটা হারাম মানে গাসানা ফেলাইছে মিন্না তাহলে তাও করছি মাছের ভিতরে পানি ঢুকিয়ে গরুর ভিতরে মুরগির ভিতরে ওষুধ ঢুকিয়ে ইঞ্জেকশন করে পাথর ঢুকিয়ে নানাবিধ কাজ যারা করছে আমাদেরই বাংলাদেশের মুসলমানরাই করছে কারণ ওই একটাই আমরা ভাবছি নামাজ রোজা করে হজ করে আসলে একটা দিক আর আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি মানুষের সেবা করবেন মানুষের ক্ষতি করবেন না তার হক আদায় করবেন তো যাই হোক যেটা বলছিলাম তাহলে কোরবানির মূল উদ্দেশ্য আমরা খাব গরিব দুঃখী এতিম বিধবা আত্মীয় স্বজন সন্তানেরা খাবে আমার এই যে খাওয়ানোর জজবা আল্লাহর হুকুমে খাওয়ানোর জন্য কোরবানি করলাম এটাতে আল্লাহ খুশি হবে আপনারা বলবেন এটা তো আমরা সবাই করি না না এটাও কঠিন ব্যাপার এই জিনাটা শহরে আপনাদের আশেপাশে খুঁজবেন নামাজ পড়েন কয়েক লক্ষ টাকা আছে জাকাত দেন না লক্ষ লক্ষ টাকা আছে হস করেন না বয়সও হয়ে গেছে নানাবিধ অসুস্থতা হয়েছে দেখবেন কেন পকেটের টাকাটা জাকাতে দিতে কষ্ট লাগে কার জন্য জমা করছেন উনি নিজেও বোঝেন এত টাকা ব্যাংকে হিসেব করেন যখন ভালো লাগে কিন্তু এই টাকা কিছুই আমার সাথে যাবে না সব থাকবে কারা খাবে যারা খাওয়ার সময় একবারও বাপের কথা মনে করবে না কিন্তু তারপরেও টাকাটা পকেট থেকে গরিবের দেব কোরবানিতে দেব অথবা হজের দেব এটা হয় না যান থেকে বেরোতে চাই না আল্লাহ তালা যে আপনাকে এই যান থেকে টাকাগুলো বের করতে দিলেন বিশ হাজার পঁচিশ এটা আল্লাহর নিয়ামত কারণ আপনাদের আগেও গল্প বলেছি বোধ যে টাকা আপনার মালিক আপনি টাকার মালিক না যখন আপনি টাকার মালিক হবেন আপনি ইচ্ছা করে ব্যয় করতে পারবেন মনের ভিতর অস্থির লাগবে না বোঝুন হ্যাঁ তখন আপনি টাকার মালিক এই জন্য ব্যয়ের শক্তি থাকা এটা মানুষের ব্যক্তিত্বের খুব জরুরি বিষয় কোরবানি ছোটখাটো কিছু বিষয় আছে আরো অন্যান্য বিষয়ে কিছু বলার ইচ্ছা আছে ধরুন আপনারা জানেন কোরবানি নিজে জবাই করা শূন্য হুজুর না আসলে কোরবানি হবে না ইসলাম এমন কোন আমল দিইনি যার জন্য কোনো পুরোহিত লাগে নামাজের ইমাম হবেন আপনাদের একজন হলেই হল আপনার পারেন না বলে ইমাম খুঁজতে হয় আপনাদের যোগ্যতার অভাব বলে জবাই করবেন একজন বিসমিল্লা আল্লাহ আকবর নিজের পশু নিজে জবাই করবেন এটাই উত্তম যদি কাউকে জবাই করার দায়িত্ব দেন তাহলে তিনি জবাই করে দেবেন তবে জবাইয়ের জন্য কুরবানির গোষ্ঠর কিছু দিতে পারবেন না তার জন্য প্রয়োজনে সম্মানী পারিশ্রমিক দিতে পারবেন আলাদা কোরবানির গোষ্ঠের থেকে আলাদা নিজের পকেট থেকে টাকা দিতে হবে কোরবানি পশু জবাই করার সময় নাম বলি এক্ষেত্রে নাম বলাটা কোনো জরুরি কিছুই না কারণ কে কত টাকা দিয়ে কোন নিয়েতে পশু কিনেছে আল্লাহ সব জানে আল্লাহ যেটা জানেন সেটাকে আল্লাহ বারবার বলা জরুরি না দু এক সময় দোয়ার জন্য বলা যায় রসুল ইসলাম কখনো কোরবানি করতেন বিসমিল্লাহ আল্লাহ আকবর ব্যাস কখনো তিনি বলতেন আদা লাকা আল্লাহ আদামিন আলে মোহাম্মদ মোহাম্মদিন ও আলে মোহাম্মদ এরকম বলতেন যে আল্লাহ এটা তোমারই দেওয়া টাকায় তোমার জন্য এটা আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে তুমি কবুল করে নাও তা আমরা এই নামগুলো দুই ভাবে বলতে পারি একটা হলো কোরবানের আগে যিনি জবাই করবেন তিনি বলতে পারবেন যে আল্লাহ এই কোরবানিটা অমক অমকের পক্ষ থেকে তোমার জন্য দেয়া হলো তুমি কবুল করে নাও অথবা কোরবানি হয়ে গেলে বলতে পারে কোরবানি করার সময় কারোর নাম নেওয়া যায় না শুধু আল্লাহ তালার নাম ছাড়া আমরা সাধারণত বলি কার কার নামে কোরবানি এটা একটা ভুল পরিভাষা কথা হলো কার কার পক্ষ থেকে কোরবানি আর নাম হলো একমাত্র আল্লাহ তালা কোন প্রাণী জবাইয়ের সময় আল্লাহ ছাড়া কারণ নাম নিলে ওই প্রাণী আর খাওয়াই হালাল না শিরিক কেউ যদি একশো বার বিসমিল্লা বলার পরে একবার হুজুর কেবলা জিন্দাবাদ বলে জবাই করে ওটাও একেবারেই কাছে জবাই করলে যা হবে তাই হবে পুরোপুরি কাজটাও শিরিক আর ওই প্রাণীটাও হারাম এই জন্য নাম শুধুমাত্র আল্লাহ তালার নামে জবাই করতে হবে এছাড়া আর তেমন কোনো মাসনুন দোয়া এখানে পাওয়া যায় না জবাইয়ের জন্য যদি কাউকে দায়িত্ব দেওয়া হয় তিনি যখন জবাই করেন যারা কোরবানি দেবেন তারা থাকবেন কোরবানি ভাগে দেওয়া বৈধ সহি হাদিসে বিভিন্ন হাদিসে আসছে বিদায় হজের সময় সাহাবিদেরকে উট এবং গরুর ক্ষেত্রে সাতজনে একটা উঠ বা একটা গরু দেওয়ার অনুমতি দিচ্ছেন এর বিপরীতে একজনে দিতেই হবে এরকম কোন নির্দেশনা দেননি এই সারা বিশ্বের প্রায় সকল আলেম সৌদি আরবের সকল আলেম সহ একমত যে উট বা গরুর ক্ষেত্রে সাত জনে কোরবানি দেওয়া সর্বোচ্চ একজনে দুইজনে তিনজনে চারজনে পাঁচজনে ছয়জনে সাতজনে আমরা কখনো মনে করি সাতের কম হলে বোধহয় হল না কখনো মনে করি বেজোর হইতেই হবে কোনটাই জরুরি না এক থেকে সাত এর ভিতরে যে কোনো সংখ্যায় কোরবানি ভাগে দেওয়া যায় তবে যাদের সাথে কোরবানি আপনি করবেন তাদের তাকোয়া ইমান হবে কারণ সাতজনের ভিতরে একজন যদি কোরবানির নিয়ত নয় গোস্ত খাওয়ার নিয়ত করে তাহলে কারোরই কোরবানি হয় না সেটা কেমন বছরের দিন গোস্ত বাজারতে কিনতে হবে আচ্ছা গোস্ত ওই সময় কত করে তিনশো টাকা কেজি দশ কেজি কিনলে হবে তিন হাজার টাকা আর ভাগ একটা পেয়ে যাচ্ছি আড়াই হাজার টাকায় এই হিসেব করে গরুর গোস্ত কিনতেই হবে একটা ভাগ নিয়ে নি যাবে এই চিন্তা করে যারা কোরবানি করেন যাদের মাকসাদ আল্লাহ তালার হুকুম পালন নয় মাকসার গোষ্ঠটা সুবিধা মতো পাওয়া তাদের সাথে কোরবানি করলে কোরবানি হয় না এছাড়া হালাল হারামের বাদ বিচার এখন উঠে গেছে কাজেই যারা ভাগে কোরবানি করবেন চেষ্টা করবেন যে আপনার অন্তত দিনদারের দিক থেকে আপনার চেয়ে ভালো না হন আপনার মতো হন সচেতন হালাল উপার্জনে সচেষ্ট এই ধরনের মোত্তাকি মানুষদের সাথে কোরবানিতে শরিক হওয়ার চেষ্টা করবেন রসুল্লাহ সাল্লাহাম ঈদের নামাজ সকাল সকাল পড়তেন সেই সকালটা কেমন বেলা ওঠার আধা ঘন্টা থেকে এক বা দেড় ঘন্টার ভিতর ইসের আলোকে বোঝা যায় এর ভিতরে ঈদ উল ফিতর একটু দেরি করে পড়তেন আর ঈদ উল আজহা আরো আগে অর্থাৎ বেলা ওঠার আধা ঘন্টা পরে বা হয়তো সর্বোচ্চ এক ঘন্টার ভিতর পড়ে নিতেন এরপরে কুরবানির ঈদের সালাত আদায় করার পরে তারা কুরবানি করতেন যেন সকলেই মোটামুটি যত তাড়াতাড়ি সম্ভব কোরবানির গোষ্ঠটা গরিব প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় নিজেদের ঘরে পৌঁছে যায় ঈদের কোরবানির ঈদের রসল্লাহাম একটু আগে সালাত আদায় করতেন কোরবানির ঈদ উপলক্ষে একটা জরুরি কথা গতবারও বলছি কোরবানির ঈদ আপনাদের সাথে করতে পারি না অনেকদিন যে কারণে ঈদের মাঠে আগে বলতো আমি ইদানিং বলার সুযোগ হয় না সেটা হলো কোরবানি আমরা করি কিন্তু কোরবানির পরের কাজটা আমরা করি এটা আমাদের বাংলাদেশের মানুষদের একটা স্থায়ী অবস্থা সৌদি আরবে থাকতে আমার এক বন্ধু ছিলেন একটা কন্ট্রাক্টরি ফার্ম ছিল একজন বাড়ি বানাবে বাড়ির কাজ করবে টাইলস লাগাবে উনি কন্ট্রাক্ট নিয়ে করে দেবেন তো এখন উনি বলতেন যে কেউ যদি শোনে আমি একজনের কন্ট্রাক্ট তোমার বাড়িটাই বানাই দেবো এই বলে লেবার কোন দেশের কেন তুমি কি লেবারের সাথে মেয়ে বিয়ে দেবে নাকি কোন দেশে কেন শুনছো বলে না ফিলিপিনো লেবার যখন কাজ করে অথবা টার্কিশ লেবার যখন কাজ করে কাজের পরে জায়গাটা সুন্দর পরিষ্কার করে রেখে যায় আর বাঙালি লেবার যখন কাজ করে কাজের পরে জায়গাটা ময়লা করে রেখে যায় এটা আমার ওই সৌদি বন্ধুর কথা আমি তাকে বাংলাদেশ থেকে বেশি করে লেবার নেওয়ার বলছিলাম ওই জন্য এই গল্পটা শোনাইছিল যে ভাই লেবার তো বাংলাদেশ সস্তায় পাওয়া যায় সুবিধা বাংলাদেশ কাজও কম করে না কাজ করে খাতে কিন্তু কাজের পরে তারা যে জায়গাটা পরিষ্কার করে রেখে যাবে এইতে তারা বোঝে না কোরবানির ঈদও তাই কোরবানি ঈদ আমরা যেখানে সেখানে কোরবানি করি এরপরে হয়তো গোস্ত হাড় পরেই থেকে আমরা চলে আসি এটা গুনাহের কাজ রাস্তা মানুষের চলাচলের পথে জনগণের মানে চোখে পড়ে এরকম জায়গায় ময়লা থাকলে কষ্টদায়ক দ্রব্য থাকলে সেটা তুলে ফেলে দেওয়া হলো ইমান ইমানের অংশ এমায়াতুল আদা অনেক তারিখ রাস্তাঘাট মানুষের চলাচল বা মানুষ জনসমাগমের স্থান থেকে ময়লা দূর করে দেওয়া এটা যে কোনো ময়লা কষ্টদায়ক দ্রব্য ইট পাথর কলার চুচা এগুলো সরিয়ে ফেলে দেওয়া ইমান আর এগুলো রাখা হলো গোনা বিভিন্ন রকমের হাদিসের ব্যাপারে আছে মানুষের চলাচলের পথে ঘাটে জনসমাবেশে জন সমাগম যেখানে হয় সেই সমস্ত জায়গায় পেশাব পায়খানা করা ময়লা রাখা এগুলোকে হাদিস শরীফে লানতের কারণ বলা হয়েছে এত্তাকুল মালা এনার তালা যে লানত হয় এই কাজগুলো বর্জন করো তার ভিতরে রয়েছে যেখানে মানুষরা ঘাটে বসে অথবা রাস্তায় যায় অথবা বাজারঘাট যেখানে মানুষ কম বেশি আসা যাওয়া করে এই সমস্ত জায়গায় পেশা পায়খানা ময়লা ইত্যাদি রাখা বা ফেলা কাজে আমরা আশা করব আপনারা যারা সচেতন মুসলমান কুরবানি এমন জায়গায় করবেন যেন এই কুরবানির পরে যে বর্জ্য থাকে এগুলো কোনো মানুষের ক্ষতি না করে এবং আপনারা নিজ দায়িত্বে এগুলোকে মাটি নিচে পুঁতে দিলে হয়ে গেল পরিষ্কার করে মাটি নিচে পুঁতে দিলাম যেভাবেই হোক এগুলো ফেলে রেখে আসা রাস্তার পাশে ড্রেনের পাশে জমা করে রেখে আসা এগুলো অবৈধ না যে গুনায়ের কাজ কাজে এ ব্যাপারে আপনারা নিজেরা সচেতন হবেন এই ভাইদেরকে সচেতন করবেন এটা আমাদের বাংলাদেশের সমাজে একটা তবিয়াতে পরিণত হয়েছে আমরা আগেও বলেছি রসুল্লাহ সাল্লাম বলেছেন বাড়িঘর তো পরিষ্কার রাখবা আঙিনা আশেপাশে বাড়ির পিছনে বাইরে এগুলো পরিষ্কার রাখবা ইহুদিদের মতো করো না যে ইহুদিরা তাজমাউল আকবা ফি আফমিয়াতে হা ফি দূরিহা তারা ময়লাগুলো আঙ্গিনায় জমা করে রাখে এমন করো না এখন বর্তমানে ইহুদিদের বাড়ি সব পরিষ্কার চকচক আমাদের দেশে যারা মুসলিম হিন্দু ভাই বোনেরা ধর্মীয় অনুশাসন আছে বাড়িঘর মুসা সকালবেলায় দেখবেন সকলের ধর্মীয় অনুশাসন কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের ধর্ম যে আপনাকে পরিচ্ছন্ন হতে বলেছে এটা আমরা লক্ষ্য করি না আমরা অনেক বেশি অপরিচ্ছন্ন থাকি কাজেই ঈদ উপলক্ষে যেন অপরিচ্ছন্নতা না বাড়ে এদিকে সবারই খেয়াল রাখা দরকার আল্লাহ তালা তাও ফিগদান করুন আমিন কুরবানির ঈদ উপলক্ষে সবচেয়ে বড় অদ্ভুত একটা বিষয় আছে অনেকে কুরবানি না অনেকে কুরবানির সাথে আকিকা দেন সেটা একটা ভিন্ন পর্যায়ে কুরবানিটা দিয়ে আকিকা দেন অনেকেই আছে তারা বলে কোরবানি তো আমার উপর অজেব না আমি আকিকা দিলাম কোরবানির সময় অথচ জিলহাজ মাসের এই দশ এগারো বারো তারিখের ভিতরে কোরবানি পশু জবাই করার চেয়ে বড় ইবাদত আল্লাহর কাছে কিছু নেই আপনার অজেব না হলেও দিলে কোরবানি দেবেন আপনি আকিকা কেন কোরবানির সময় দিয়েছেন আপনি দুটো অন্যায় একসাথে করেছেন আকিকা সময় মতো দেননি একটা অন্যায় করেছেন যে আকিকা হল আনন্দ শুক্রিয়া এটা আপনি প্রকাশ করেননি আবার ঈদের সময় কোরবানির ঈদটাও করলেন না তাই জন্য এই ধরনের মানসিকতাগুলো পরিত্যাগ করতে হবে যারা আকিকা করতে পারেননি আকিকা নফল এবাদত আলহামদুলিল্লাহ করতে পারেননি কিছু করার নেই সুযোগ পেলে করবেন পৃথকভাবে সুন্দরভাবে আনন্দের সাথে করবেন কিন্তু ঈদের সময়ে ঈদের দিনে কোরবানি না করে আকিকা করা এটা অত্যন্ত বাজে কাজ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন কোরবানির ঈদের চাঁদ দেখা থেকে শুরু করে কোরবানির ঈদ প্রাণী জবাই করার আগ পর্যন্ত যারা কোরবানির নিয়ত করবেন তারা তাদের চুল নখ এগুলো কোনোটাই কাটবেন না এটা যারা হজ করেছেন তারা যাদের এহরাম মানলে কোরবানি না করা পর্যন্ত আর কাটতে পারি না ঠিক হাজিদের সাথে সামঞ্জস্য রেখেই রসল্লাহ সাল্লাম বলছেন মারা মান মিন যে ব্যক্তি কোরবানির নিয়ত করেছে সেজন্য তার নখ চুল থেকে কিছুই না স্পর্শ করে না কাটে কাটলে কি হবে আরাম হবে না আক্রু হবে এটা নিয়ে ফোকাহাদের বিভিন্ন মত আছে তবে মূল কথা হলো রসুল যারা কোরবানি নিয়ত করবেন শুধু তারা বাকিদের জন্য না যারা কোরবানি দেবেন যে ব্যক্তি কোরবানি দেবেন তার জন্য কোরবানির ঈদের চাঁদ দেখা হলেই আমরা একটা মোবারক মাস পেয়ে গেলাম আল্লাহ রসুল সাল্লাম বলছেন মামিন আল আমাল সালেহ ও মিন হাজিহিল আশ এই যে বছরের তিনশো দিন এর ভিতরে শ্রেষ্ঠ যে দিনগুলোতে নেকামল করলে আল্লাহ সবচেয়ে খুশি হন সবচেয়ে বেশি পুরস্কার দেন সেটা হলো এই জিলহাজ মাসের প্রথম দশ দিন জিলহাজ মাসের প্রথম দশ দিনে আল্লাহ তালার এবাদত করলে নেক আমল করলে আল্লাহ তালা যত বেশি খুশি হন অত অন্য কোন সময়ে এই নেক আমল করলে আল্লাহ তালা খুশি হন না সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ ওলাল জিহাদ যদি অন্য সময়ে আল্লাহর পথে জিহাদ করি তাহলেও কি এই সময়ের সে আল্লাহ বেশি খুশি হবে না তখন রসুল্লাহ সাল্লাম বললেন না তবে যে ব্যক্তি তার টাকা পয়সা সম্পদ নিয়ে জিহাদের মাঠে চলে গেছে জিহাদের মাঠ মানে মারামারের মাঠ নাকি আমরা এখন জিহাদ বললেই একটা চিত্র ফুটে আছে নিরীহকে গুলি করে মেরে ফেলা অথবা ইট টিট ইট প্যাটকেল মেরে কিছু মানুষ আহত করে দেওয়া এটা বড় জটিল ব্যবহার হয়ে গেছে জিহাদ যেটা ইসলামী শরিয়াতের জিহাদ তেতালের জিহাদ এটা হল রাষ্ট্রপ্রধানের নির্দেশে রাষ্ট্রের তত্ত্বাবধানে ভিন্ন রাষ্ট্রের বা রাষ্ট্রের নির্দেশে রাষ্ট্রের শত্রুদের সাথে যে অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করা হয় এটার নাম হল জিহাদ এটা একটা বিশেষ এবাদত বিশেষ পর্যায়ে অন্যান্য সকল এবাদতের মতোই এর কিছু শর্ত রয়েছে তার একটা শর্ত হল রাষ্ট্র থাকতে হবে রাষ্ট্র প্রধানের নির্দেশে এবং নেতৃত্বে এটা হতে হবে অস্ত্র ব্যবহার যুদ্ধ হত্যার আইন নিয়ন্ত্রণ ছাড়া হয় না এখন যদি আমরা প্রত্যেকে মনে করি রোজা যেমন যার যার মতো রাখি জেহাদ যার যার মতো কেতাল করবো আবদুল্লাহ জাহাঙ্গীর অমক কথা বলেছে কাফের হয়ে গেছে মার আব্দুল সালাম অমক কথা বলেছে কাফের হয়ে গেছে মার তাহলে আর দুনিয়াতে কোনো মানুষ বাঁচতে পারবে না এই জন্য বিচার এবং যুদ্ধ এটা ইসলাম রাষ্ট্রের নিয়ন্ত্রণে রেখেছে যেটা বলছিলাম আল্লাহ রসুল সালাম বলছেন যদি কেউ যুদ্ধের মাঠে বে বেমালিহি ওয়ানফসিহি মিয়ারি যে বেশাই ইমিন হোমা এবং যুদ্ধের মাঠে মালও শেষ করতেছে জীবনই শেষ করে শহীদ হয়ে গিয়েছে এর ফজিলত বেশি হবে বাকি এই দশ দিনে নেক আমল করলে আল্লাহ যত খুশি হন অন্য সময়ে নেক আমলে ওই পরিমাণ খুশি হন না অত সব দেন না তাহলে এই দশটা দিনের ফজিলত আমাদের লাভ করার চেষ্টা করতে হবে হাদিস সাহেবে বিভিন্ন নেকামলের কথা বলা হয়েছে প্রথম হলো রোজা সিয়াম এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত আমরা সিয়াম পালনের চেষ্টা করব যাদের তফিক হবে এছাড়াও যদি আমরা নয় দিন নাও পারি ইয়মে আরাফা জিলহাজ মাসের নয় তারিখ অন্তত রাখবো আল্লাহ রসুল সাহেব বলছেন সম আহতসিব আল্লাহ আইকাফেরা দিনের রোজাটা যদি কেউ রাখে আমি আশা করি আল্লাহ তালা এই রোজার বিনিময়ে তার বিগত এক বছর এবং আগামী এক বছরের গুণাগাতা ছোট ভুল ভ্রান্তিগুলো কাফারা করে দেবেন কাজেই আমরা চেষ্টা করব এই নয় দিন রোজা রাখার যদি সম্ভব না হয় অন্তত আরাফাতের দিন নয় তারিখ রোজা রাখার চেষ্টা করব এখানে বাস্তব হাদিসে বলা হয়েছে অমে আরাফাত নয় তারিখ বলা হয়নি তবে আরবিতে পরিভাষায় ইয়মে আরাফা বলতে জুলহাজ মাসের নয় তারিখ বোঝানো হয় এখন আমাদের দেশের নয় তারিখ আর আরব দেশের নয় তারিখ মেলে না তাহলে আমরা কোন দিনে রাখবো আরব দেশের ইয়মে আরাফা না আমাদের দেশের নয় তারিখ যেহেতু বিষয়টা নফল এবাদত কেন্দ্রিক এটা বড় জটিল বিষয় নয় মূল বিষয় হল প্রত্যেক দেশের মানুষ তার দেশের চাঁদ দেখা এবং তারিখ অনুযায়ী এবাদত করবেন তবে আরাফার দিন যেহেতু আমরা জানতে পারি বর্তমানে আর হাদিসে নয় তারিখ না বলে ইয়মে আরাফা বলা হয়েছে এজন্য আমরা যদি সম্ভব হয় ইয়মে আরাফা অর্থাৎ যেদিন হাজিরা আরাফায় অবস্থান করেন সাধারণত আমাদের দেশের আট তারিখ হয় ওই তারিখেও রাখবো রাখবো তবে শুধু নয় তারিখ রাখলে যদি মানে মানুষ সেটাকে মনে করেন এটাই ইয়মে আরাফা হয়ে যাবে আমরা মনে করি আমরা আবার একটু বেশি পিটপিটে অজুর সময় তিন তিনবার ধোয়ার পরও চিন্তা করে হয়নি আবার ধুই আবার ধুই আসলে আল্লাহর এবাদত করতে হয় নিজের বিবেকের ভিতরে ভুল না রেখে আমরা আল্লাহ তালার এমন এবাদত করতে পারবো না যে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি কিন্তু শতভাগ সব শর্ত পূরণ করে করেছি আমার যদি সব সোলানা না দাও আমি সুপ্রিম কোর্টে কেস করব। এইরকম কোন এবাদত আমরা করতে পারবো না করব যে আল্লাহ আমার সাধ্যের ভিতরে চেষ্টা করেছি তুমি দয়া করে নিয়ে নাও কাজে আমার জানা মতে আমি করবো তারই ঘোষণা হয়েছে জানিছে আল্লাহ আরাফাতের দিনের সবের জন্য আমি এটা রাখছি তো যাই হোক আমরা এই নয় দিন আর না হলে অন্তত নবম তারিখ রোজা রাখার চেষ্টা করবো আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন অন্যান্য নেকামল আমরা জানি সবচেয়ে সহজ সবচেয়ে সুবিধাজনক এবং সাহাবে একরাম উৎসাহ দিতেন আল্লাহর জিকির একেবারে আল্লাহর জিকির আমরা সবসময় করব অজু সহ অজু ছাড়া হাঁটতে চলতে বসে শুয়ে তবে এই নয় দিনে আরো বেশি পরিমাণে আল্লাহ তালা জিকির করব চলতে ফিরতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শেখানো মাসনুন জিকির গুলো আমরা করব সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর لا حول ولا قوة إلا بالله سبحان الله بحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعليه وسلم بالتالي দরুদ সালাম জিকির তসবি তাহলিল তাহমিদ সবগুলো আমরা এই দিনগুলোতে বেশি বেশি করো দ্বিতীয় হল দোয়া আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। তৃতীয় যত নেকামল আছে রাস্তা থেকে ময়লা দূর সরিয়ে দেওয়া মানুষকে সাহায্য করা গরিব দুঃখী দান সৎকা করা যেগুলো আমরা যে যেটা পারি নেকামল বেশি করে সাহাবে কেরাম থেকে বিভিন্ন রেওয়ায়ত আসছে তারা জিলহাজ মাসের এক তারিখ থেকে ওই নয় তারিখ পর্যন্ত প্রচন্ড পরিশ্রম করতেন এবাদতের জন্য আমরা যতটুক পারি সাধ্যমতো করব আল্লাহ তালা কবুল করে নিন আমিন হজের দিনে অর্থাৎ আরাফাতের যে মাঠে যখন হাজিরা থাকেন আমরা যারা নন হাজি তারা রোজা রাখবো এটাই ইবাদত তবে আরাফাতের দেখে দেখে তাদের দোয়াই শরিক হওয়া বা তাদের সাথে দোয়া করা বা হজ নিয়ে কোনো আলোচনা করা এগুলো দিনের ভিতরে নেই এগুলো প্রয়োজনও নেই আমরা আরাফাতের দিনে স্বাভাবিক রোজা রাখবো রোজা যেভাবে রাখতে হয় ওইভাবে রোজা রেখে আল্লাহর ইবাদত করব জিলহাজ মাসের হজের পরের তিন দিন দশ এগারো বারো তেরো এই দিনগুলোতে রোজা রাখা আল্লাহ তালা নিষেধ করেছে করেছিল কারণ যেটা আগে আমরা বলেছি রোজা রাখাই শুধু এবাদত না খাওয়াও এবাদত মোজাদ্দেদ আলতেসানি রাহমাহুল্লাহ তিনি অনেক জায়গায় লিখেছেন আসলে এবাদত মানে পরিশ্রম করা নয় এবাদত মানে মনের আবেগ নয় এবাদত মানে কাশ নয় এবাদত মানে চোখের পানি নয় এবাদত মানে কর্মের হালত নয় এবাদত মানে কারামত নয় এবাদত মানে হল মোহাম্মদ রসুল্লাহামের ইত্তেদা করা আর কিছু না উদাহরণ দিয়েছেন সারা তাহাজ করেছেন অনেক জিকির করেছেন নফ দুর্বল হয়েছে রোজা রেখেছেন নফস দুর্বল হয়েছে আত্মনিয়ন্ত্রণ হয়েছে পরিশ্রম হয়েছে আবাদত করেছেন কিন্তু সুন্নতের খেলা সারা রাত সুন্নতের খেলা জিকির করা নামাজ পড়ারছে ওই যে বেলা বারোটার সময় একটু ঘুমায় পড়েছেন ঘুমায় নফসের কোনো কষ্ট হয়নি আরামই লেগেছে এই ঘুমানোতে যে সব পাবেন সুন্নত রসুলাম দুপুরে আর্লি দুপুরে আমাদের মতো লেট দুপুরে না তিনি একটু রেস্ট নিতেন সাধারণত জোহরের আগে অথবা জুমার পরপরই এই সময়ে একটু ঘুমিয়েছেন আপনি রসুল্লাহ সাল্লামের সুন্নত মোতাবেক এক ঘন্টা ঘুমানো আধা ঘন্টা ঘুমানো সুন্নতের ব্যতিক্রম জিকির করা তাহাজত পড়াচ্ছে আল্লাহর কাছে অনেক অনেক বেশি সবের কাছে এই জন্য আমরা মনে করি রোজা রাখলে আল্লাহ খুশি রোজা একটু বেশি করে রাখি দরুদ পড়লে আল্লাহ খুশি ইচ্ছা মতো আমরা দরুদের অজীব বানাই নিলাম না আমি ইচ্ছা মতো বেশি পড়তে পারি কিন্তু কোন সময়ে নির্ধারিত সময়ে আমাদের দেশে অনেক জায়গায় আছে আজানের আগে দরস্বই পড়বে দরস্ব পড়তে নিষেধ নেই আমরা এই সময় পড়ব নিষেধ নেই কিন্তু আজান একটা আবাদত রসুলাম আজান আগে দরুদ পড়েননি সাহাগুরা পড়েননি আপনি এখানে দরুদ সেট করেছিলাম দরুদ পড়তে বলেছেন না আজানের পরে আপনি আগে সেট করে নিলেন আপনি যত যুক্তি দেন এটা রসুল্লাহামের সুন্নতের এর্তেবা হল না এই জন্য খাওয়া যেমন এবাদত রোজা রাখাও ইবাদত এই তিন দিনে আপনাকে খেতে হবে খেলে আল্লাহ খুশি হবে রোজা রাখলে খুশি হবেন না নিজে খাবেন অন্যদেরকে খাওয়াবেন মেহমানদারি করবেন ঈদের নামাজের বিভিন্ন আহকাম আমরা আগেও বলেছি ঈদের মাঠে এক পথে যাওয়া আর এক পথে ফেরত যাওয়া সম্ভব হলে হেঁটে যাওয়া আর আবারও বলি ঈদের নামাজের মাঠ ঈদের মাঠ হবে এলাকা ভিত্তিক মাঝহাব দল ভিত্তিক নয় এই দরবারের একটা ঈদগা পাশে আরেক দরবার এগুলো হারাম নাজেজ তবে এলাকার মানুষ ভরে গেছে আবার একটু দূরে আরেকটা ঈদ হয়েছে কোনো সমস্যা নেই ঈদের নামাজ হবে অন্তত অনেকগুলো মসজিদের মানুষ অনেক গ্রামের মানুষ এক জায়গা পড়বে প্রত্যেক মসজিদে মসজিদে ঈদ বানিয়ে ঈদগাহ বানিয়ে নেওয়া রসুল ইসলাম কখনো মসজিদে ঈদের নামাজ পড়েননি বৃষ্টি বাদল ছাড়া এজন্য আমরা সবাই চেষ্টা করব ঈদটাকে ঈদ হিসেবে ঈদ থেকে অত্তীয় নামাজ হিসেবে না নি ঈদ মানে আনন্দের মেলা সব মানুষ একদম অনেকদিন পর দেখা হবে কথাবার্তা হবে গল্প হবে সালাম কালাম হবে এটার নাম ঈদ সকালে ফজরের নামাজে যাদের দেখে গেলাম ঈদের নামাজে তাদেরই দেখলাম এটা কেমন ঈদ হলো আমরা সবাই এই বিচ্ছিন্নতার প্রবণতা ত্যাগ করে ঈদের নামাজের জন্য যথাসম্ভব বেশি মানুষ একত্রিত হওয়ার চেষ্টা করব তবে বর্ষা বাদল থাকলে মসজিদে নামাজ পড়া রসুল্লাম পড়েছেন আরেকটা মশলা অনেকেই জিজ্ঞেস করেন ঈদের নামাজের জন্য সামিয়ানা দেওয়া যাবে কিনা এখন আমাদের দলিল হল রসুল্লাহ সাল্লাম কিছু দেননি বর্ষা ছাড়া এটা ভালো কথা ঠিক কথা প্রবলেম হল একটা সুন্নত নষ্ট করলে আর একটা নষ্ট হবেই রসুল্লাহ সাল্লাম বেলা ওঠার এক ঘন্টা থেকে দেড় ঘন্টার ভিতরে আধা ঘন্টা চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ এক ঘন্টায় এরকম সময় নামাজ পড়ে ফেলেছেন আমরা টানতে টানতে টানতে দশটায় নিয়ে যাই ওই সময় তো কিছু দিতেই হবে নাহলে তো রোদে মানুষ আজমারা হয়ে যায় এই আমরা যদি মূল সুন্নতের কাছে আসতে পারতাম তাহলে এই জঞ্জালগুলো থাকতো না তবে এটা খুব কঠিন সমাজ সমাজে যুগ যুগ ধরে যেটা হয়েছে পরিবর্তন করা অনেক কঠিন কাজ আর পরিবর্তনের গুরুত্ব নির্ভর করবে ব্যতিক্রমের গুরুত্বের উপরে যেহেতু জুমার কি বলে ঈদের নামাজ দুপুরে এক করতো জায়েজ যদিও সুন্নতের খেলাফ জাহেজের ভিতরে আছে আমরা অতটা জোর দিচ্ছি না কিন্তু সকা সবাই মিলে আস্তে আস্তে সুন্নতের দিকে গতে হবে জুমান নামাজ দেখেন আমরা জুমান নামাজ পড়ো দেখতে রসুল্লাহ সাল্লাম আজীবন জুমান নামাজ শীতকাল গ্রীষ্মকাল সবসময় আর্লি আওয়া রক্ত পড়েছেন আমাদের দেশে এখন জহরের রক্ত আছে বারোটায় বারোটা দু বা বারোটা দু মিনিট পাঁচ মিনিট আগে আমরা জীবনে কখনো জুমার নামাজ দেড়টার আগে পড়ি না এটা আর যাই হোক সুন্নত না এটা জাহেজের ভিতরে আছে আসর আগ পর্যন্ত পড়া যায় কিন্তু রসুল্লাহাম আজীবন আবার আওয়ালক্তে পড়েছে বেড়া গড়ার পরেই মসজিদে আসছেন আজান হয়েছে মুসল্লিরা আগেই মসজিদে পড়ে গেছে খুদ্া দিয়েছেন নামাজ পড়ে চলে গিয়েছেন তখনও দুপুর পুরোপুরি হয়নি বেলা কেমন গড়েছে অর্থাৎ আমাদের হিসেবে বলা চলে রসুল্লাহ সাল্লাম বারোটায় শুরু করে দিতেন পৌনে একটা বা সাড়ে বারোটার ভিতরেই নামাজ শেষ হয়ে যেত অর্থাৎ আমাদের মতো তো এত বয়ান রাখতো না আজানের পরেই দাঁড়িয়ে বয়ান করতেন মনে করেন বেলা বারোটা আজান হলো যদি বারোটায় নাম অক্ত হয় আজানের পরে খুব শুরু হয়ে গেল মুসল্লিরা তো আগে এসে গেছে কোন হলো এরপরে নামাজ শেষ এরপরে কেউ সুন্নত মসজিদে পড়ছেন কেউ বাড়ি যেয়ে পড়ছেন এটাই ছিল রসুল্লাহ সাল্লামের যুগের চিত্র আমরা ভিন্ন হয়ে গেছি তো ভিন্নতা যেহেতু জাহেজের ভিতরে আছে আমরা আপনাদের বাধ্য করছি না তবে বাস্তবতা হলো যেটা সুন্নত থেকে আমরা অনেক দূরে সরে গেছি ঈদের নামাজও তাই এজন্য একটা ব্যতিক্রম করলে আরো অনেক ব্যতিক্রমের ভিতরে পড়তে হয় আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্না বোঝার তৌফিক দান করুন আমিন